ইবনু উমর রদিল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহু আলাইসাল্লামকে বলতে শুনেছি যে কেয়ামতের দিন ওয়াদা ভঙ্গের নিদর্শন হিসেবে প্রত্যেক ওয়াদা ভঙ্গকারীর জন্য একটি পতাকা স্থাপন করা হবে